www.almodinaalmodina.com وقد قال النبي صلى الله تعالى عليه وسلم كما تكونون يؤمر عليكم مالک الملوک و مالک الملوک قلوب الملوک فی یدی وإن العباد إذا أطاعوني حولت قلوب ملوكهم بالرحمة والبأس وإن العباد إذا أصرني فحولت قلوب ملوكهم بالنقمة والسخط فساموهم سوء العذاب فلا تشغلوا أنفسكم بالدعاء على الملوك ولكن أشغلوا أنفسكم بالتذرع كي أفتيكم আমি খুবই অসুস্থ শরীর শুধু কয়েক মিনিটের জন্য আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি ওয়াজ শুনেছেন আরো শুনবেন এটা কোনো রাজনীতি মাহফিল না মজলিস না হেফাজতে ইসলাম নামের দিকে লক্ষ্য করেন মুসলমান মাত্র বড় ছোট মহিলা পুরুষ তাওয়াঙ্গর এটি মিষ্টি যারা মুসলমান দাবি করে আমি আমি মুসলমান আমি ইমানদার আমরা সবাই ইমানদার ইমান কাকে বলে যারা আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখে তাদেরকে ইমানদার বলা হয় আপনারা সবার দিনের মধ্যে আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা বিশ্বাস আছে কিনা বাইরে যারা দাঁড়িয়েছেন তারাও বলেন কোন দলের খাতেরে এ খাতেরে এ খাতেরে বলবেন না না না বলবেন এটা আপনি জানেন কিন্তু আমি জিজ্ঞেস করতেছি আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার দিলে এই দিলের মধ্যে হাত রাখা বাম পাশে দুধের তিন আঙ্গুল চার আঙ্গুল নিচে কলব কলবের উপর হাতটা রাখে আপনি বলেন আপনি ইমানদার কিনা বলেন না ইমানদার কিনা আহলে সুন্নত বল জামাতের দশটা আলামত আছে তার মধ্যে একটা আলামত হইল সুন্নি হওয়ার জন্য নিজকে প্রকৃত সঠিক মুসলমান মোমেন জানতে হবে নিজের ইমানের মধ্যে সন্দেহ করতে পারবে না তো আপনারা সব আমরা সব ইমানদার নেই হাসিনা ইমানদার নেই মন্ত্র মন্ত্র মুনি মিনিস্টার তারা ইমান তাদেরও কিছু কিছুর আছে কিছু কিছুর নাই যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখে মন্ত্রী মন্ত্রী মিনিস্টারের মধ্যে তারাও ইমানদার সত্যরা মিথ্যা কিছু নাস্তিকবাদী আছে যারা আল্লাহকে স্মরণ করে না আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহকে কি করে না তাদের বড় দলিল আল্লাহ যদি থাকত আল্লাহকে আমরা দেখতাম মস্কিরে পাঁচবার যাইতেছি আল্লাহর সাথে দেখা হয়নি সর্বশেষে হজে যাইয়া আল্লাহর ঘরেও ঢুকে দেখতাম দেখলাম আল্লাহ নাই সফা মারোয়াতে গেলাম আল্লাহ নাই মেনা মুজদালেফা জবলে রহমত আরফা সবাই যায় দেখলাম আল্লাহ নাই তা আল্লাহর কোথায় এই জিনিসের অস্তিত্ব অজুরটাকে তাকে অবশ্যই দেখতে হয় তারা বলে আল্লাহকে কোনোদিন কোনো জায়গায় দেখলাম না সেই জন্য বলে তারা নাস্তিকেরা আল্লাহ নাই নাউজবিল্লা আমি এক কথাই বলি যারা আল্লাহকে নাই মনে করে এই দলিলের ভিত্তিতে তারা যার সন্তান আমি জিজ্ঞেস করি তাদের আম্মা আম্মার সাথে আব্বা সঙ্গম করেছে দিবে দিনের বেলায় হোক রাত্রের বেলায় হোক এরা দেখছে আপনারা দেখছেন আব্বা কি বলে বলতেছে আব্বাকে তো দেখে নাই আব্বার বীর্য দেখে জন্ম নিছে এরা তো দেখে নাই দেখছে কেউ দেখছে তাহলে আমি বলতে পারবো তুমি তোমার আব্বার ছেলে না তোমার গ্রামের কোন গুন্ডা ফান্ডা যাইয়া তোমার আম্মার সাথে অবৈধ কাজ করে চলে আসছে এই অবৈধ কাজ কর্মওয়ালা গুন্ডা ফান্ডার থেকে তুমি জন্ম নিছ যেহেতু তুমি জারজ সন্তান না দেখে বিশ্বাস করে কিনা আল্লাহকেও না দেখে বিশ্বাস করতে হবে আব্বা মারা গেছে বসে বসে কান্নাকাটি করতেছেন আপনার একজন বন্ধু আসে বলল কেন কান্নাকাটি করতেছ আপনি বললেন আমার আব্বা মারা গেছে উনি বলল আব্বা তো তোমার আব্বার বিছানায় শয্যাগত অবস্থায় আছে মারা গেল কোন দিক কিভাবে আবার বলল না তুমি বুঝবে না আব্বার রু আত্মা পরওয়াজ করে চলে গেছে আজরাইল নিয়ে নিয়ে গেছে এখন ওনাকে জিজ্ঞাসা করো এই আব্বার রু কোন দিকে চলে গেছে তার কলার কি ধরনের দেখছে কোনোদিন দেখে নেয় কিন্তু আল্লাহকে আর রুকে বিশ্বাস করে কিনা এই নাস্তিকেরা রুকে বিশ্বাস করে কিনা বল বল শক্তি তাকত আছে কিনা দেখছে কোনোদিন এবার নাস্তিকেরা আত্মাকে কি করে বিশ্বাস করে শক্তি বল দেখছে কোনো দিন জ্ঞান বুদ্ধি দেখছে কোনো দিন না দেখে এগুলাকে কিভাবে বিশ্বাস করে নাস্তিকেরা আল্লাহ এক জাত আছে কিনা দুনিয়ার মধ্যে কেউ দেখতে পারবে না নবী ইসলামে দেখে নাই আখেরতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত আল্লাহর দিদার দর্শন মোলাকাত তো আমরা সব আল্লাহকে বিশ্বাস করি কিনা করেন না শুধু মিথ্যা কথা বলতেছে তো সংবিধান থেকে কাছে দিল একটা আওয়াজ কেন কেউ করলেন আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখতে পারবেন না সংবিধানে কাটা হয়েছে এটা তো আপনারা তো সব বসে আছেন কি করলে ওই আলমেরা করবে সেটার দিকে লক্ষ্য করে রাখে আমরাই করবো দিন আমাদের জন্য আছে আল্লাহ আমাদের জন্য আছে তো আল্লাহর উপর কি রাখবেন পূর্ণ আস্থা বিশ্বাস রাখার নাম ইমান এই ইমানকে দাদা করতে হবে কেউ তো শেষ রাত্রে ওঠেন না নিজের ইমানকে নিত্য নতুন করেন না আল্লাহ বলতেছে আমিনু এই ইমানদারেরা তোমরা আবার ইমান নিয়ে আসো কি মতলব ইমানদার তো ইমান নিয়ে আসছে আবার বলতেছে তার অর্থ হল দুমু আলাল ইমান দুজন মানুষ রাস্তায় চলতেছে চলা অবস্থায় একজন আরেকজনকে বলে চলো চলো চলো আর উনি তো চলতেছে দুই দুই ব্যক্তি আবার চলো চলো কি মানে আর দুমু আলাল মুশি চলতেই থাকো গন্তব্যস্থানে পৌঁছবেন এই ইমানদারেরা ইমান নিয়ে আসো আর দুল ইমান ইমানের উপর জমে থাকো জদ্দিদু ইমান এখন ইল্লাল্লাহ নিজের ইমানকে তরুতাজা করো লাহা ইল্লাল্লাহর জরফ মারে শেষ রাত্রি উঠো আল্লাহ রহমতের ডাক শুরু হয়ে গেছে হালমিন মুস্তাকিরিন সাহাকির আল্লাহ আছো কোনো আল্লাহর বান্দা কোনো গান্ধী কোনো মহিলা পুরুষ আছো আমার কাছে গুণা মাপ চাও আমি তোমাদের জীবনের সর্বক্ষেত্রের কথা প্রচুর মাফ করে দিই আল্লাহ ডাকতেছে শেষ রাত্রে কেউ তো উঠি না কেউ উঠেন আরো ভালো করে রজাই ডবল রজাই দিয়ে ভালো করে কিছু পায়ের নিচে কিছু মাথার নিচে শুইতেছেন এত দেখা রাখতেছে আল্লাহ পাক কানের বাহিরে এই নাস্তিকদেরকে জিজ্ঞাসা করো তাদের চোখের সাথে কপাল চোখের সাথে নাক চোখের সাথে গাল তারা কোনোদিন নিজের সচককে নিজের কপাল কালা না ফর্সা না কালো না ফর্সা গাল কালো না ফর্সা দেখছেন এই বেকুবদেরকে বলো বলো তোমাদের মাথা তোমাদের কিনে কপাল নাই তোমাদের নাক নাই তোমাদের গাল নাই যেহেতু তুমি দেখতেছ না পাগল বলবে না এরাও পাগল এক কথা এরাও কি এই নাস্তিকেরা পাগল পাগল পাগল পাগলখানায় দিতে হতো পাগলখানায় কোথায় বাংলাদেশে কোথায় পাবনা পাবনা পাবনায় পাঠায় দিন এদেরকে আল্লাহর দেশ থেকে তাদেরকে তারাই দাও আল্লাহর দেশ আল্লাহর অলিদের জন্য মোমেনদের জন্য ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন অলি আপনারাও সেই জন্য ভাইয়েরা এই নাস্তিকবাদীদেরকে দুনিয়ার এই দেশে আল্লাহর দেশে কোন দেশেটা চন্দ্র সূর্য কার মাটি আগুন পানি জল কার এগুলা এগুলা ব্যবহার করতে দিবেন না তাদেরকে এগুলা সব আল্লাহ মনে থাকবে হ্যাঁ মস্তেসর কথা হইল সংসদ থেকে হাজারো লক্ষবার কাঁচা দোষ আমাদের দিলের মধ্যে যা আমাদের বিশ্বাস আছে আল্লাহ আছে এই সংসদ থেকে কাটতে পারবে কোনদিন কাটতে পারবে না সেজন্য ভাইয়েরা আমরা ভালো হয়ে যাই তোমরা যদি ভালো হও তোমাদের আমির কবির ভালো হবে তোমরা যদি খারাপ হও তোমাদের মন্ত্রী মিনিস্টাররা খারাপ হয়ে যাবে নিজেরও কিছু বিবেচনা করো আমি কোন পর্যায়ে আছি আমি ভালো না আমি ভালো না সবাই এই কথা স্লোগান স্লোগান দেন আমি খারাপ আমি নিরস আমি খারাপ আমি নিরস এখন তো আমি বলছি আমি ভালো আমি ভালো আমি ভালো আমি ভালো আমার থেকে কেউ ভালো নাই এই আমিত্ব ছেড়ে যাও তুমি আল্লাহর দেশে থাকতে হলে আল্লাহর আইন কানুন মোতাবেক চলতে করব কি আমাদের বাক্য খারাপ ইদানিং পত্রিকায় পাইছেন ধর্মমন্ত্রী মন্ত্রী না মন্ত্রা জানি না কি বলছে ধর্মমন্ত্রী আল্লাহর নবী নাহুদুল্লাহ মদিনা শরীফের মধ্যে অর্ধেক মসজিদে নবীর থেকে হিন্দুদের জন্য দিয়ে দিচ্ছে নাহুদুল্লাহ নাহুদুল্লাহ এ ধর্মমন্ত্রী কান লাগাই শুনো আমার কথা আমরা হেফাজতে ইসলামের লক্ষ্যে এই মাহফেলের ইন্তজাম সরকার কিছু নাই দুজনের মধ্যে ঠিকানা করে নাও তুমি ধর্মমন্ত্রী কিভাবে হইতে পারে এই ধরনের কথা বললে তো আমার মনে হইতেও পারে কারণ স্কুল কলেজের ধর্মের বইগুলা পড়ায় হিন্দুদের মহিলা সত্যা না সব কিছু করতে পারে ওটা ইনিও কোনো মুসলমান না কিনা জানি না মুসলমানের কথা কিভাবে বলতে পারে কোন কিতাবে পাইছ এই কথা যখন নাকি কয়েকজন আলেম ছিল এরা জিজ্ঞাসা করে তারপর পলাইয়া যায় আমরা এগুলা না বললে আর হেফাজতি ইসলামের নাম দিয়ে কাজ কিভাবে করবো আপনারা দিন তো চলে যাচ্ছে ধর্ম তো চলে যাচ্ছে সেজন্য আমরা গদি চাই না আলেমেরা গদি চাই না গদির মধ্যে যারা বসছে তাদেরকে আলেম মানাইতে চাই আমরা কখনো গদিতে বসবো না হ্যাঁ গদির মধ্যে যারা আছে তাদেরকে কি মোল্লা বানাইতে চায় মোল্লারা গদি চায় না চায় না চায় না হ্যাঁ গদির মধ্যে যারা আছে তাদেরকে মোল্লা বানাইতে চাই মোল্লা বানাইতে চাই মোল্লা বানাই রাজি আছেন তোমাদের কাজ তোমরা করো আমরা সিয়াসত জানি না কে বলছে সিয়াসত জানি না নামাজের মধ্যে সিয়াসত জাকাতের মধ্যে সিয়াসত তাহলে নামাজ বাদ দিতে বলো সিয়াসত বাদ দিতে বললে ইমাম আহমদ ইবনে হাম্বাল বলে যে ব্যক্তি একত্রে নামাজ ইচ্ছে করে ছেড়ে দিবে তাকে হত্যা করো এক মালিক সাফি বলে ওনারা বলছিল হত্যা করো কোফরান মালিক সাফি বলতেছে হত্যা করো হাদ্দান লা কোফরান আবু হানিফা বলে এক রক্ত নামাজ যদি কজা করে তাকে জেলখানায় আবদ্ধ করো এগুলো সে আও না আপনারা বলেন না বাইরে দাঁড়ায় আছেন পতলন সিদা সুট পিঁজা দাঁড়িয়ে আছেন শুনেন আমার কথাটা বুঝেন ভালো করে এটা এটা সিয়াসত কিনা রাজনীতি কিনা রাজনীতি করতেছেন করাইতেছেন কাউ কেউ মারতেছেন কেউ কেউ কাউ কেউ কোথায় দিতেছেন জেলখানায় দিতেছেন এই তো নামাজের মধ্যে সিয়াসত আছেন কে বলে সিয়াসত বুঝি না আমরা আসুন তুমি কতটুকু সিয়াসত বুঝো আমি কতটুকু বুঝি তুমি দিন দুনিয়ায় কত বুঝো আমি কতটুকু বুঝি আলেমেরা তাহাত ছাড়ায় কি আছে তাও জানে আর সমল্লার উদ্যোগ কি আছে তাও জানে তুমি তো জানো তুমি তো জানো না এগুলা এলমাবাইরা মুফতি আন্দোক্তি রয়েছে সাজ গাদাস افروختی ব্যাট ক্যাট র্যাট কিছু কইরা লন্ডনে যাইয়া গায়ের এলম নবীর এলম না কোরআনের এলম না বিএসটিওয়ালার এলম না أحب العرب لثلاث لأني عربي والقرآن عربي ولسان أهل الجنة عربي আরবকে আরবিকে মোহাব্বত করো শুনে ভালো করে কান লাগাইয়া কানের থেকে মাপলার উঠে নাও শুনে ভালো করে আল্লাহ নবী বলছে আহিবু আল আরব আল সালাত তিন কারণে তোমরা আরবিকে মোহাব্বত করো লেআনি আরবি ওল কোরআন আরবি সানু আহলে জান্নাতি আরবি আমি মোহাম্মদ আরবি কোরআন আরবি জান্নাতিদের ভাষা আরবি এলম নাসারা ইহুদিদের এলম বাসা শিক্ষা করে লন্ডনে যাইয়া ভারত লাভ পিএইচডি ডিগ্রিও লাভ করছেন এই ডিগ্রি তোমার কোনো কাজে আসবে না তোমার বাড়ির দ্বারে একটা মসজিদ বানাইছো ছয়তলা বিশিষ্ট তোমার ছয়টা ছেলে ভারতলা ঐতিনিয়া ইঞ্জিনিয়ারিং পাস ডক্টরি পাস ডাক্তারি পাস কত পাস পাস পাস যত পাস তত নাশ তত পাস তত নাশ এগুলো করাইছে তোমার ঘরের পাশে যে মসজিদ বানাইছ পাঁচ ছয় হাজার মানুষ জামায়াত জামায়াতের জন্য শুক্রবার তোমার বারেট লাখ ছেলেকে যদি বলো ইমামতি করো তোমার বারেট লাভ পিএইচডি ডিগ্রি লাভ করে আসছে তার পিছনে কেন মাস পড়বে বলো তো দেখি একজনও পড়বে না তোমার মাস্টার ডিগ্রি লাভ করছে ছেলে তার পিছনে কয়জন পড়বে একজনও পড়বে না বলেন না তোমার ইঞ্জিনিয়ারিং পাশ করে আসছে তার পিছনে কে পড়বে না মানুষ B A double M F তার পিছে কেউ নামাজ পড়বে তো তুমি মসজিদ দিয়ে লাভ কি করলা ওই আমাদের মাদ্রাসায় আসা একটা এতিমের ছেলে মিসকিনের ছেলে অসহায় মানুষের ছেলে আমাদের মাদ্রাসায় পড়া পরে পড়িয়া দৌড়া পাশ করছে মুক্তি পাশ করছে এই পাশ করছে ওই ধরনের একটা মানুষ আপনার এই মসজিদের জন্য ইমামতির পোস্টে নেওয়ার জন্য আমাদের কাছে আসেন আমরা একজন ওই ধরনের গরিবের ছেলেকে তোমার মসজিদের ইমাম বানিয়ে দিয়েছি তোমার ছয়জন ছেলে বারেটলা মাস্টার ডিগ্রি লাভ করছে এই এই এই এই ইঞ্জিনিয়ার কালেক্টর ম্যাজিস্টার টর টর টর ম্যাজিস্টার বারিস্টার এই টর M com I com B com কম কম কম বহু কম কম কাজে আজ লাগবে না ঠরও কাজ কে কাজে লাগে ওই মিসকিনের ছেলে ওই এতিমের ছেলে আগের বেটা টিকটক ওই এতিমের ছেলে আল্লাহ আকবর বললে তোমার বারেতলার ছেলে আল্লাহ আকবর বলবে উনি আল্লাহ আকবর বলে রকু গেলে তোমার বারেতলা ছেলেও কি করবে ওই আগের বেদার কি টিপটা এখন বুঝো তোমার এই ভারত লাখ দুনিয়ার মধ্যেও ফায়দা দেন নাই আখের তো দিবেন না বড় বড় শিক্ষিত লাভ শিক্ষিত সমাজ বানাইয়া প্রচুর কাজ শিক্ষা দিয়েছে সুট একটা বানাইছে পেশাবের হাজত দেশে রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া শিকলটা টাইনা দমকল ফাড়ি দে দমকল দমকল ছাড়ে না আবার লাড়ি সারি দমকল ভিতরে ঢুকে সত্য না মিথ্যা দাঁড়াইয়া খারাইয়া পেশাব করা মানুষের খাসলত না গরুর ছাগলের খাসলত কার খাসলত এটা কি বানাইছো তুমি ওষুধটা আমি শিক্ষা দিয়েছো ওকে আমরা না হাটাদারি মাদ্রাসা দুই হাজার কোটিয়া হ্যাঁ কিছু দিদি কিছু বাবুনগর কিছু নাজিরাট কিছু সর্ব জায়গায় দেখা অনেক মাদ্রাসা আড়াইশো তিনশো মাদ্রাসা দৌড়া শুধু ডাকার বুকুতে আছে কত হাজার দৌড়া করে বাইরেছে আমাদের অবাব অবাব অবাব এরা দৌড়া পড়া করার সাথে সাথে চাকরি হয়ে যায় তোমাদের মধ্যে এমন বাড়ি গেছে বেকার একটা চাকরির জন্য সরকার দশজন মানুষকে নিবে দরখাস্ত দেওয়ার জন্য বললে দুই লাখ আড়াই লাখ দরখাস্ত দেওয়া হয় দেখার কারা কি আলেমেরা না আন্দোলন শিক্ষিতরা বলেন না ভাই বেকার কারা কলেজে কলেজে কি করে এদিকে বন্দুক এদিকেও বন্দুক বাহিনী গোলাগুলি করে এদেরকে কোনোদিন জঙ্গি বাহিনী বলা হয় না এদেরকে কোনোদিন জঙ্গি বাহিনী বলা হয় না আমরা মাদ্রাসার মধ্যে একটা লাঠি যদি কেউ দেখাইতে পারে তাদের তাদের ওনাকে আমি পুরস্কার দিব নিজ পকেট থেকে দেখাইতে পারে নাই তবু আমাদেরকে জঙ্গিবাদী জঙ্গিবাদী জঙ্গিবাদী এটা সত্য কথা না মিথ্যা কথা আমরা বায়াত মুরিদ করাই লক্ষ লক্ষ বায়াত মুরিদ আছে আমার ইনশাআল্লাহ বায়াত নেওয়ার সময় তাদের থেকে ওয়াদানি বলো আমার মুখে মুখে আমি ওয়াদা করিতেছি আমি প্রতিজ্ঞা করিতেছি আমি অঙ্গীকার করিতেছি আমি চুক্তিনামা লিখিয়া দিচ্ছি বলেন না আমি চুক্তিনামা লিখিয়া দিচ্ছি আমি আমার জীবনে মিথ্যা কথা বলিব না আমি আমার জীবনে মিথ্যা কথা বলিব না চুরি করিব না ডাকাতি করিব না সন্ত্রাসী করিব না জেনা করিব না পরের হক নষ্ট করিব না কাউকেও না হক হত্যা করিব না কারো প্রতি জোর জোলাম করিব না কারো বিবত করিব না কারো শেকায়ত করিব না কারো বহতান করিব না এইভাবে আমি ওয়াদা নেই আমাদের ভাইয়েরাও ওয়াদা নেই যারা পায়েস করা এটা ভালো ওয়াদা না খারাপ ওয়াদা চুরি ডাকাতি সন্ত্রাসী না করার জন্য আমার কাছে অঙ্গীকার করেছে করছে প্রতিজ্ঞা করছে মিথ্যা কথা বলবে না মুসলমান মিথ্যা কথা বলতে পারে না ইমান বেঈমানদার যারা তারাই মিথ্যা কথা বলতে পারে বেঈমান যারা তারা মিথ্যা কথা কি ইমানদারেরা মিথ্যা কথা বলতে পারে না এগুলা ভালো ওয়াদা না খারাপ ওয়াদা জেনা করা ভালো ওয়াদা বা খারাপ না করা ভালো ওয়াদা খারাপ ওয়াদা বলেন না জেনা করব না ওয়াদা করেছি আমার সাথে এখন তো দিবারাত্র জেনা কোথায় চলছে কোথায় চলছে আপনারা বলেন আমার কাছে অনেক স্মৃতি আছে হুজুর মহিলারা বাইশ তাল জানে কতাল বাইশ তাল জানে মহিলারা হুজুর আমার ক্লাস টেন মহিলার থেকে বাঁচতে পারে নাই কুকাজ করার করতে হয়েছে আমার এখন উপায় কি আমি একটু আইসতাম চাই আমাকে একটু তবা করে দেননি কয়েকটা সিটি আমার বালিশের নিচে মোবাইলের জামানা কিসের জামানা মোবাইলের জামানা তোমার মহিলার সাথে একজন পুরুষ ওই পুরুষ সে প্রতি তোমার তোমার মেয়ের দিকে আগ্রহ পয়দা হয়েছে এখন কি করবে মুগরিদের পর হ্যালো হ্যালো হ্যালো ফাতেমা বলে তুমি কে হুয়ারিও তুমি কে তারপরে বললো আমি অমুক তোমার সাথী বললো কি হয়েছে চলো আজকে একটু টাউনে ঘোরাফেরা করে চলে আস তারপর টাউনে ঘোরাফেরা করতে করতে বারোটা একটা বাজে তারপরে আবার ওই মহিলাকে মহিলার বাড়িতে দিয়ে উনি চলে যায় এখন কোথায় কোথায় গেছে আল্লাহ জানে আমি জানি সত্যি না মিথ্যে বলেন না মোবাইলের খায় কথা আমি নাম লথা কোন দিকে যাইতেছি আমি তাও বলতে পারতেছি না আমার অসুস্থ শরীর বর্ধমান গুপ্ত গুহা মুস্তার تو آرزو ہے مست بادمی گیری بجا مز دی گرا جام ہم گیری بوان از لست دیگر لو مولا یما وائی اے وائی اے وائی پہ بسا ইহুদি খ্রিস্টানের বাসা শিকা তুমি সব কিছু হয়তো মনে করছি বাপরে বাবা আমরা আল্লাহর বাসা কোরআনের বাসা নবীর বাসা শিখেও কিছু করতে পারলাম না আপনারা আপনারা মনে করেন আপনারা ইহুদির নসরার বাসা শিখে কিছু হয়েছেন মনে করতেছেন কবি একবার বলতেছে আপনাদের মানুষ আমাদের মানুষ না কার ভাষা শিখলেন ইহুদি আর নাসারার বাসা আমাদের আলেমদেরকে দেখলে আরো বলে হ্যাঁ ফাদার মাদার সিস্টার ওয়াটার অনেক কিছু মিলে তো কবি বলতেছে কোন কবি আমার মতো তোমার মতো কবি না আরে অনেক মৌলবীরা ডাক্তার একবার তারিফও করে আমি তারিফ করি না আল্লাহর সুন্নতের উপর নাই বলে আরো পড়ে এই তোমার কি হবে ভালো করে শুনেন বড় গুপ্ত গুহা মুস্তার মধ্যে যে কথাবার্তা বলতেছ যে বাসা দিয়া এটা উদ্দেশ্য ভাষা তোমার বাসা না গুপ্ত গুহা মুস্তার দর দিলে তু আর দুহা মুস্তার দিলের মধ্যে আরো কত আশা ভরসা উন্মিত এই করব ওই করব এই করব তোমার দিলে আছে শরাবের পেয়ালা বাদামি गिरी बजा मजदी गरा जम গিরি गिरी बवा मजदी গরা শরাবের পেয়ালা বাংলাদেশি এ পেয়ালা দিয়া শরাব পান করে না ইংল্যান্ড মেড ইন ইংল্যান্ড পেয়ালা শরাবের পেয়ালা বাদামে গেরি বজা মজদি গরা کیا ہم گیری بوا مز دیگرا چھت کے کلے کل قیامت مت مٹی اللہ نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم جکر نکی بول بھی جاؤ ہمارے دربار سے کہ جاؤ یہودی اور نسر دربار جاؤ لتا منی گو یا گچ مولا یہ ماں کر کے افسوس گا شک تمہار مکر مدد بولتے تھے سبر کرتی تھی ہمارا اے ہے آلے میرا مول برا چال بیلے میرا আমল দিয়ে তাদের সাথে মোকাবেলা করতে হবে আমল দিয়া হাজত্ব নামাজ পড়েন করেন এশরাক করেন আবাবিন পড়েন সালাতুত পড়েন এইগুলা আমল এই আমল দিয়ে যখন নাকি মোকাবেলা করবেন দেখবেন আপনাদের সামনে দাঁড়াইতেও পারবেন এক যুদ্ধের মধ্যে কাফেরদের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে কাফের কেদেরকে কোনো মতে পরাজিত করতে পারতেছে না অমরকে বলা হয়েছিল আমাদের জন্য আরো সৈন্য পাঠাও অমর বলল কি হয়েছে তোমরা পিছের দিকে কেন আসতেছ তোমরা চিন্তা করো তোমাদের মধ্যে আল্লাহর নবীর সুন্নতের মধ্যে কোন সুন্নতটা তোমরা বাদ দিছ এই যুদ্ধে যুদ্ধ করার সময় তোমরা চিন্তা করো এরা সবাই চিন্তা করে বলল হয় হ্যাঁ হজরত আমার মিসওয়াক করা একটা সুন্নত ছিল এই যুদ্ধের অবস্থায় আমরা এই সন্ন্যতকে ছেড়ে দিয়েছি উমর বলছিল যাও একটা একটা মিসওয়াক বানিয়ে নাও সবাই মিসওয়াক করো যখন নাকি সবাই মিসওয়াক করা আরম্ভ করলো দাঁতকে মাজা আরম্ভ করলো কাফেরা ওদিক থেকে দেখে বলল এই কৌমের সাথে আর যুদ্ধ করা যাবে না দাঁতকে ধারাইতেছে আমাদেরকে খাইবার জন্য সব পড়ায় চলে গেছে আমাদের মধ্যে কি অভাব আছে চিন্তা করে দেয় শুধু শূন্যে শূন্যে আরেক পাখির মতো শূন্যে শূন্যে বললে হবে না তাদের জন্য দোয়া করতেছি আমরা তারা ফুলের মধ্যে আছে সামনে সফরের পর তাদের ওরসের গোস্ত খাইয়া খাইয়াম গোস্ত মাজ্যম ফাল গৌসুল আদম মাইজবান্দা এই যোগাচ্ছে সত্য না মিথ্যা সাবধান ওরসন্নবী নাই সিরতন্নবী নাই মিলাদুল নদী নাই জেনে রাখো নাই নাই নাই যশ্নে জলস নাই নাই শরীয়তে নাই ও ধরনের কাজ করে নাম দিছে কি সন্নি এরা কোনোদিন পীর হইতে পারবে না বেদাতিদের মধ্যে কোন পীর নাই পীর নাই পীর নাই সুন্নতের পরিপন্থী চলতে পারতাম তো আমরা তাদের জন্য দোয়া করতেছি হেদায়তে আল্লাহ মাহদি কৌমি আমাদেরকে ওয়াহাবি বলে এই দেশে কোন ওহাবি বলতে নাই কেউ দেখাইতে পারলে আমার সামনে আসে আজি যেন খেরে বাংলা সার্জে বাংলা উনি বলেছিল রাঙ্গুনিয়া থেকে একটা মেয়ে ওনার বাইপদা কার জন্য চাইতে চাইছিল বিবাহের জন্য তারপর ওনার কাছে পরামর্শ নেওয়ার জন্য আসছে বলল মেয়েটা সব ভালো কিন্তু তাদের আকিদা ওয়াহাদির আকিদা কিন্তু আয়োজক বলছিল সাবধান কি ওয়াহাবি এই দেশে কোনো ওয়াহাবি নাই আয়োজকের কথা ওয়াবি আছে মদিনার চার পাঁচটা মাইল দূরে নজদ এক জায়গা আছে ওই জায়গায় থাকলে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের কিছু মানুষ থাকতে পারে এই দেশে কোথাও ওয়াহাবি নাই ওয়াহাবি নাই ওয়াহাবি নাই তো বললো আপনারা বলেন আপনি বলেন আরে আদব ওয়াহাব আল্লাহর সিফত ওয়াহাব এরা এই আসল সুন্নি এরা এরা আল্লাহওয়ালা সেজন্য আমি ওহাবি বলি ওহাবির অর্থ কি আল্লাহওয়ালা আমাদেরকে আল্লাহওয়ালা বলতেছে এই দেশে না হয়তো ওহাবির নাই ওহাবির একটা পরিচয় নিজকে হাম্বলি মজাহাবের দাবিদার মানতে হবে উনি নিজকে হাম্বলি বলতে হবে বলতে হবে আমরা কি হাম্বলি না হানফি এই ফতুয়া স্বামী আগের জমানার কিতাব পাঁচ খণ্ড নাম্বার তিন বাবুল বোগাতের মধ্যে এদের কাছে এই কিতাবটা নিয়ে দেখেন ওখানে পাবেন ينتحلون হানা দেলা ওয়াহাবি হওয়ার জন্য নিজকে হাম্বলি মজাবের দিকে মনসুখ করতে হবে আমরা কে হাম্বলি আমরা কে হাম্বলি আর আমরা তো হানবি আমরা কিভাবে ওয়াহাবি হই তা আমাদের আলমেরা কিতাব দেখে না সেজন্য এটা বলতেও পারে না তারপর দুই আর দু তিনটা সিপত আছে তাদের তারা নিজকে নিজে মুসলমান মনে করতেন ওয়াহাবিরা তাদের আকিদার বিরুদ্ধে যারা চলে তাদেরকে কাফের মনে করতেন এই গুণাবলী আমাদের কাছে নাই ফতোয়া স্বামীর বরাত দিয়ে বলতেছি এই গুণ থাকলে তাদের কাছে আছে তারা আমাদেরকে কাফের বলে কাফের বলে আমরা তাদেরকে মুসলমান ফাঁসেক বলি কাফের বলি না মনে থাকবে না কিতাব দেখেন না মুসলমানের মান দৌলত ছিনাইয়া খেরে খাওয়াটা হালাল মনে করে আমরা বলি সাবধান কোন জিম্মি বলেন মুসলমান বলেন তাদের মালকে খাওয়াটা জায়েজ হবে না হবে না হবে না এই গুণাবলীও তাদের মধ্যে পাওয়া গেছে তারা ওয়াহাবি আমরা ওয়াহাবি না ফতোয়া স্বামী কালকে দেখবেন ধর্মী হইতেন হইতেছেন তারা মেসকার করতেছেন যারা তারা একটু বাইর করে দেখবেন আমরা ওয়াহাবি না ওয়াহাবি না এই দেশে কি নাই ওয়াহাবি নাই